নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হুক নাই আপন পথের ধুলায় জীবন আমার হুক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগালে কভু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথের ধুলায় জীবন আমার হুক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগালে কভু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিঃসোহাবারে ভয়ে আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত তো আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয়ে ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা এই ধরনের প্রমোদে মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয়ে ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু দৃপ্ত পদে যাই দোলে সব অশান্ত প্রলয় দিন ইমানের স্বচ্ছ আলোয় যাই মুছে সংশয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত তো আমার প্রাণ আমার মাঝেই বসত আমার অসীম উচ্চ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথেই চলছি গে পাকুরানের গান সেই পথে প্রাণাত্মদানে নিত্য যে আঞ্চান আমার মাঝেই বসত আমার অসীম উচ্চ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথেই চলছি গে পাকুরানের গান সেই পথে প্রাণাত্মদানে নিত্য যে আঞ্চান ধ্বংস পাহাড়ে মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয় তৌহিদেরই রশ্মি মেখে করব মরণ জয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পর পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ বামারে নাগালে কভু পাবে না হৃদয়ে সব হারালে তাও করি না নিঃসহাবারে ভয়ে আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ হুম হুম হুম হুম আহা